আয়ে খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজার মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজার মদিনা আয়ে খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা देखला दे मुझे मंजरे गुलजार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना अल्लाह ने मकाई में की काबा बनाया उसका बका दे जे मुर्ग इसको बनाया अल्लाह में मकाई में की काबा बनाया उसका बका दे जे मुर्ग इसको बनाया हर सालम हाजी चले जा আর সালাম হাজি চলে যারা হে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা আয় খতমে রসুল ফখরে উমাম শাহ মদিনা देखला दे मुझे मंजरे गुलजार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया मेराज की सरकार खुदा तुमको दिखाया अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया मेराज की सरकार खुदा तुमको दिखाया अल्लाह ने बनाया तुम्हें अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना आए खत में रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगादार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहदार खुदा तुमको बनाया अल्लाह ने मददगार है अल्लाह ने मददगार है सरकार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना आए खत में रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা আই খত মেরা সুল ফখরে উমাম শাহ মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা প্রিয় শ্রোতা মণ্ডলী আর ছন্দে ফুরিয়ে এলো আমাদের এবারের আয়োজন আবারও ব্যতিক্রম ধর্মী মধুময় সুরের ঝঙ্কার নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব এই প্রত্যাশায় এবারের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা এই অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল মোনাম খান রচনায় মৌলানা কবি রুহুল আমিন খান মৌলানা আজম ওহিদুল আলম মৌলানা আজম ওবায়দুল্লাহ শাহ মোহাম্মদ নিসারুল্লাহ মোহাম্মদ আব্দুল মোনায়েম খান সার্বিক দিক নির্দেশনায় শাহ আবু নাসর নেসারুদ্দিন আহমদ হুসাইন পরিচালনায় শাহ মোহাম্মদ নেসারুল্লাহ কৃতজ্ঞতায় মাওলানা কাজী মফিজউদ্দিন মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাফি সহযোগিতায় মাওলানা আব্দুল কাদির মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সৌজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয় সরসিনা শরীফ সারসিনা শরীফ